كله ألا وهي القلب متفق عليه আল্লাহ রব্বুল আলমিন যা চান যা করেন তাই হয় মানুষ যা চায় ততক্ষণ হয় না যদি আল্লাহ না চান আমরা আজকে চেয়েছিলাম যা সম্ভবপর হল না এবং প্রোগ্রাম শুরু করার আগে শেখ কুমার ফারুক সাহেবকে বলেছিলাম যে আজকে একটু আগে ভাগে শুরু করার চেষ্টা করিও কারণ বিষয়টা একটু জটিল কঠিন অনেক লম্বা তা তো হল না বরং আমাদের অনেক সময় লস হয়ে গেল হার্ট অপারেশন বিষয়টা আমাদের কাছে আশ্চর্য লাগার কথা এ পৃথিবীতে একসময় হার্ট অপারেশনকে ডাক্তাররা অস্বীকার করত কিন্তু বর্তমান হার্ট অপারেশন অনেক সহজ তবে সবার জন্য না আল্লাহ রব্বুল্লা আলমিন আজ থেকে চোদ্দশো বছর আগে মহান রব্বুল আলমিন যিনি সমস্ত ডাক্তারের ডাক্তার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হার্ট অপারেশন করেছিলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের দুইবার হার্ট অপারেশন হয়েছিল একবার শৈশবকালে মা হালিমার ঘরে যখন ছিলেন আর একবার মেয়েরাজে যাওয়ার প্রাককালে মুসলিম শরীফের হাদিস আনাস রাজি আনহু বলেন যে আল্লাহর নবী আলি সালামের কাছে জিবরিল আমিন আসেন এবং তার বুক ফেড়ে বিদীর্ণ করে সেখান থেকে তার হার্ট বের করে ফাসাক্কান কালবে ফাস্তাখরাজ আল কাল কেটে হাড়টাকে বের করলেন ফাস্তাখরাজ হুয়া আলাকা ওইখান থেকে একটা রক্তের পিণ্ড বের করলেন ফাকালা হাযা হাদ্দু শাইতান মিন এই জমাট বাঁধা রক্ত কালো এটা শয়তানের অংশ এরপরে একটা স্বর্ণের বাটিতে জমজমের পানি ছিল এই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার ওইটাকে ভালো করে যথাস্থানে রেখে দিয়ে সেলাই করে দেওয়া হলো আনাসরাজ্লাহ তালু বলেন আমি আল্লাহ নবী আলহিসামের ওই সেলাই করা জায়গাটা আমি দেখতে পাই কারণ আল্লাহ নবী আলহিসাম বাড়িতে যখন কাপড় খুলতেন গায়ের আনাস তার বাড়ির খাদেম ছিলেন তাই তিনি দেখেছেন এই অপারেশন ছিল একটা হলো আমরা যাকে হার্ট বলি কাল বা অন্তর বা একটা যে মাংসের পিণ্ড দ্বিতীয়ত ছিল এর থেকে একটা কালো অংশকে বের করে ফেলে দেওয়া এই কালো অংশটা কি আজকে আমরা প্রথমে জানি হার্টের দুইটা অর্থ হার্ট কাল্ব যেটা মানুষের এর দুইটা অর্থ একটা হলো যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমরা হয়তো কেউ কেউ দেখেছেন কম্পিউটারে মানুষের এই মাংসর পিণ্ডটা যেটা মানুষের ঠিক বুকের মধ্যে একটু বাম দিকে হেলা বা বাম দিকে বেশি সাইড এটা লম্বায় পাঁচ ইঞ্চি দৈর্ঘ্যে সাড়ে তিন ইঞ্চি একটা হাট যাকে আমরা দেখতে পাই যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি ডাক্তাররা এর অপারেশন করে বর্তমানে এ এক হলো হার্টের অর্থ আর একটা হার্টের অর্থ হলো যা আমরা দেখি না পঞ্চ ইন্দ্র দিয়ে কে অনুভব করা সম্ভব না বলা হয়েছে হুয়ালাতিফাতুন রব্বানিয়াতুন রুহানিয়া এটা একটা খুব সূক্ষ্ম জিনিস আল্লাহ প্রদত্ত রুহানি আত্মিক জিনিস যাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝা সম্ভব নয় তবে এর সম্পর্ক ওই গোস্তের হার্টের সঙ্গে বা রক্তের জমাট বাঁধা যে দেখতেছেন এর সঙ্গে সম্পর্ক রয়েছে একটা একটার সঙ্গে সম্পর্ক রয়েছে আল্লাহ নবী আলি বলেন মানুষের শরীরে একটা মাংস পিণ্ড রয়েছে রক্তের পিণ্ড এইটা যদি ঠিক থাকে সব কিছু ঠিক আর এটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় এর অর্থ দুইটাই হতে পারে কারণ মানুষের শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেলা হলে বা কার্যক্রম বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায় না চোখ উঠিয়ে ফেলেন নাক কেটে ফেলেন এমনকি মানুষের দেমাগ মগজ যদি বন্ধ হয়ে যায় ব্রেন যদি ডেথ হয়ে যায় মরে যায় আর হার্ট কাজ করে তবু মানুষ বেঁচে থাকে তাহলে হার্ট এমন একটা জিনিস যেটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ আর সেটা কার্যক্রম ঠিক থাকলে সবকিছু চলে এটা হলো বাহ্যিক কিন্তু যেটা আমরা দেখি না আত্মিক দিক সেটাও কিন্তু তাই মানুষের হার্ট যখন সঠিকভাবে কাজ না করে যেটা রুহানি জিনিস আত্মিক জিনিস যেটাকে দেখা যায় না অনুভব করা যায় না বোঝা যায় না সেটাও যদি কাজ ঠিক মতো না করে তখন মানুষের হার্ট মরে যায় অন্তর রোগাক্রান্ত হয়ে যায় এটা তখন ঠিক মতো কাজ করে না এই হারটা বাহ্যিক যে হারটা দেখছেন আপনারা এটা এক মিনিটে বাহাত্তর বার নর্মাল অবস্থায় থাকলে বাহাত্তর বার এটা কি করে রক্ত সাপ্লাই করে শরীরের সবচেয়ে আশ্চর্য জিনিস প্রতি মিনিটে সমস্ত শরীর থেকে রক্তটাকে টেনে নিয়ে আসে আবার বাহাত্তর বার টানে এবং বাহাত্তর বার পাম এটাকে আবার পাম করে যার ফলে মানুষের প্রত্যেকটা সেরা উপর সেরায় শরীরের প্রত্যেকটি জায়গাতে রক্ত পৌঁছে যায় যার ফলে দেখা যায় এক ঘন্টায় চার হাজার তিনশো বিশ বার এই রক্তটা কি করে স্পন্দন তার চলে একদিনে প্রায় এক লাখের বেশি বার এটা আপ ডাউন করে বছরে আটত্রিশ হাজার মিলিয়নের অধিক বার এই রক্ত কি করে হার্ট রক্তটাকে টানে এবং ছাড়ে একবার যদি বন্ধ হয় এর মানে হার্ট বন্ধ এর মানেই মরণ বুঝছেন না বুঝেন নাই প্রতি মিনিটে পাঁচ লিটার রক্ত এই হার্ট থেকে আপ ডাউন করে এর মানে একদিনে সাত হাজার দুইশো বার দুইশো লিটার রক্ত আপ ডাউন হয় এমনকি মানুষকে যদি এই রকগুলিকে যদি সোজা করা হয় ষোলো মিটার রকগুলি দাঁড়াবে শিরাগুলি ষোলো কিলোমিটার এই ষোলো কিলোমিটারে প্রতি সেকেন্ডে রক্ত সাপ্লাই করতেছে আপনার হার্ট কে বানাইছে সারা পৃথিবীর ডাক্তাররা একটা হার্ট বানাতে পারবে একবার বন্ধ হয়ে গেলে আর তাকে চালু করতে পারবে এই হার্ট অপারেশন ডাক্তারদের এক অপারেশন আর অপারেশন হল আল্লাহ রব্বুল আলমিন তার এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদের মাধ্যমে এই হার্টের অপারেশন করার জন্য তিনি পাঠিয়েছিলেন মানুষের রোগ দুই প্রকার একটা বাহ্যিক যেটা ডাক্তাররা ধরতে পারে অনেক সময় ধরতে পারে না আর একটা হল আত্মিক এই হার্টের রোগ যেটা অপারেশন যেটার চিকিৎসার জন্য পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন বহু কিতাব এবং এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছিলেন এবং আজও এই হাটের অপারেশনের কোন হাট যে হাট দেখা যায় না অনুভব করা যায় না কিন্তু এটা কাজ করে এর কাজগুলিকে আমি একটু পরে বলতেছি এ হাসে এ কান্না করে এ আনন্দ পায় এ দুঃখ পায় এ ভালো থাকে এ মন্দ থাকে এ মরে যায় এ জিন্দা হয় এই হাটের অনেক কাজ রয়েছে এই কাজগুলিকে সচেতন সচারু রাখার জন্যে চলমান রাখার জন্যে এসেছিল সমস্ত নবী রসুল এবং সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি নিয়ে এসেছিলেন আল কোরআন এটাই হলো এই হার্টের সবচেয়ে মহা চিকিৎসা আমরা আলোচনা আজকে আপনাদের কাছে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হাটটা যেমন একটু আগে আপনার বললাম পাঁচ ইঞ্চি লম্বা সাড়ে তিন ইঞ্চি দৈর্ঘ্য মহিলাদের হাট প্রায় নয় আউন্স ওজন পুরুষদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন পুরুষদেরটা সাড়ে দশ আউন্স অর্থাৎ মহিলাদের চাইতে পুরুষের হাট কে বড় কারণ এদের কাজ বাইরে দৌড় ঝাঁপ আপ ডাউন অনেক দুঃখ কষ্ট যাতে আপ ডাউন করতে এটা কি করতে পারে কভার করতে পারে মহান রব্বুল আলমিন পুরুষ মানুষের হাটটাকে মহিলাদের চাইতে দেড় আউন্স কি করে দিয়েছেন বড় করে দিয়েছেন এটার লাভ ডাব আসে যায় এর যা আশাটাকে বলে লাভ যাটাকে বলে ডাব আল্লাহ রব্বুল্লা আলমিন এই হাড়টাকে চালু রাখার জন্য ওর পাশে কিছু কেমিক্যাল সৃষ্টি করেন আফসাফ কেমিক্যাল তৈরি হয় যার মাধ্যমে কারেন্ট তৈরি হয় দেখছেন কারেন্ট এই কারেন্টের মাধ্যমে এই হার্টের এখানে দুইটা জেনারেটর আছে এই কারেন্টের মাধ্যমে জেনারেটর দুইটা কাজ করে ওইখান থেকে কি করে কারেন্ট উৎপাদন হয় কারেন্ট হার্টের মধ্যে কাজ করে এরপরে রক্তকে ওপর থেকে একটা ডান দিকের ওপর থেকে একটা টান দেয় রক্তকে নিচ থেকে একটা নিয়ে যায় ডান সেদে আবার একটা দরজা দিয়ে ভিতরে একে ঢুকায় আবার উপরে পাঠায় উপরে গিয়ে ফুসফুসের মধ্যে রিফাইনিং হয়ে আবার বাম দিকে আসে বাম দিক দিকে এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়ে সমস্ত শরীরের মধ্যে এই রক্তকে ছড়িয়ে দেয় প্রতি মিনিটে কম পক্ষে বাহাত্তর বার প্রতি মিনিটে পাঁচ লিটার রক্তের সে কি করে কার্যক্রম চালাতে থাকে কে চালায় কে নাম এটা যদি এক মিনিটের জন্য বন্ধ হয় মানুষ যেমন মরে যায় ঠিক এটা বাহ্যিক হার্ট কিন্তু যে হার্ট আমরা দেখি না হার্ট কাঁদে দেখতে পাই হাসে দেখতে পাই দুঃখিত হয় আনন্দ পায় দেখতে পাই দেখতে পাই না এগুলি হার্টের কাজ এই হার্ট শক্ত হয় নরম হয় এটা জিন্দা হয় মরে যায় প্রশস্ত হয় আটো হয় এ ভালোবাসে ঘৃণা করে এ প্রশান্ত একেবারে শান্তিতে থাকে আবার এ ক্ষিপ্ত হয়ে যায় এই হাট আপনার গ্রহণ করে আবার কি করে প্রত্যাখ্যান করে এই হাট স্মরণ করে আবার গাফিল হয়ে যায় এ ভয় করে আবার ভয় করে না এ শক্ত হয় এ কি বলে এ জমে যায় এ আবার কি খুলে যায় এটা অত্যন্ত রাগান্বিত হয় আবার অত্যন্ত মায়াবীও হয় এ মায়া করে এ মহাব্বত করে এ ভালোবাসে আবার পরক্ষণে এই হার্ট যদি গরম হয়ে যায় কাউকে হত্যা করতেও ছাড়ে না এ হিংসা করে এ হিংসা করে এ অন্ধ হয় এ চোখ খুলে যায় এ চিন্তা করে এ চিন্তা থেকে ঘুমিয়ে পড়ে এটার অনেক আপ ডাউন রয়েছে এটা অত্যন্ত সাহস হয় আবার আবার দুর্বল হয়ে যায় তাহলে এই হাটটা এমন এক জিনিস কিন্তু এগুলি কিছুই দেখা যায় না দেখা যায় কি কেউ যদি হাট কেটে দেখে যে আনন্দ অবস্থা কি মানে হাসতেছে না কানতেছে দেখতে পাবে একে দেখবে যে মধ্যে ইমান তৌহিদ সুন্নত কোরআন হাদিস ঢুকে আছে আর কাটলে কাফের দেখা যাবে ওখানে কুফুর সিঁড়ি এগুলো দেখা যাবে দেখা যাবে না তাহলে এখানে আমরা প্রথমে বুঝিনি হার্ট দুইটা অর্থ একটা অর্থ বাহ্যিক যেটা আমরা দেখি ডাক্তাররা যেটা বুঝে আর একটা হার যেটা আল্লাহ এবং তার রাসুল নবীগুণ বুঝতেন এবং এখনো যারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখে তারা এই হাটকে অনুভব এই হাটকে বুঝতে পারেন বাকি অন্যরা বুঝার কোনোভাবেই সম্ভব নয় বন্ধুগণ এই হাট অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝলাম এ চলমান থাকলে সব চলবে এটা বন্ধ হলে নষ্ট হলে সব নষ্ট হবে এটা ঠিক থাকলে সব ঠিক নষ্ট হলে সব নষ্ট তাই আমরা এখন তাহলে এই হার্টের অর্থ আমরা বুঝেছি বুঝেছেন না বুঝেন না আপনারা তাহলে দুইটা অর্থ একটা অর্থ দেখা যায় বোঝা যায় যেটা গোস্তের বা রক্তের হার্ট রক্ত আপ ডাউন করে পাঁচ লিটার ইত্যাদি এর ওজন এটা আপনার বুঝলেন আরেকটা হলো যেটা দেখা যায় না বোঝা যায় না আজকে আমরা ওই হার্টের অপারেশন করতে চাই যে হার্ট মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারে না কিন্তু এই হার্ট সবকিছুই কাজ করে মানুষের এই হার্টের মধ্যে রয়েছে কি নাফস কি রয়েছে বা রোহ এই হার্টের মধ্যে কি রয়েছে রোহ বা নফস দুটো একই জিনিস না ভিন্ন জিনিস ওলামারা মত পার্থক্য করেছে অধিকাংশের মত দুটো একই জিনিস নাফস মানে যেটা নিঃশ্বাস আপ ডাউন করে রোহ মানে আপনারা বলেন না রোহ রোহ মানে যাওয়া আসা রোহ রোহ তার এই যে যেটা আপ ডাউন করে অর্থাৎ এই কলবের মধ্যে হার্টের মধ্যে এমন একটা শক্তি যা বন্ধ হয়ে গেলে সব বন্ধ রুহ যদি চলে যায় মানুষ থাকবে না মারা যাবে মারা যাবে মানুষের শরীরে পানি মাটি পানি আর রু তিনটা জিনিস কয়টা তিনটা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে মাটি নিলেন জান্নাতের পানি দিয়ে একটা মূর্তি বানালেন আদমের মধ্যে এরপরে রু ফুকে দিলেন মাটির পুতুল এবার সবকিছু বুঝে দেখে শুনে আনন্দ ফুর্তি দুঃখ কষ্ট ভালো মন্দ আনন্দ এটা ওটা সবকিছু করে তাহলে আত্মা নাফস যদি মরে যায় কালবের কাজ বন্ধ হয় নাফস বা রুহ কাজ করে হার্ট কাজ করে দুই হার্ট বাহ্যিকটা এবং আত্মিকটা দুইটাই কাজ করে এই হার্টের মধ্যে যে নাফস বা রুহ রয়েছে এর তিনটা অবস্থা কয়টা অবস্থা তিনটা অবস্থা একটা অবস্থা হলো কি সবসময় এই হার্টকেও ক্ষতবিক্ষত করতে চাই একে মেরে ফেলতে চাই এর আত্মিক কাজগুলিকে বন্ধ করতে চাই একটা অবস্থা যে সব সময় এখানে শয়তান এর বন্ধু শয়তানার বন্ধু একে সব সময় করে কি এই হার্টের সমস্ত আত্মিক কাজগুলিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আর যেই নফসকে বলা হয় কি বলা হয় নফসে আম্মারা বিশ্ব সব সময় বিপরীত এই হার্ট যাতে করে কারণ এখানে একটা কথা আগে আমরা বুঝি একজন বান্দা একজন মানুষ তার সম্পর্ক থাকবে কার সঙ্গে আল্লাহর সঙ্গে এই পৃথিবীর সমস্ত সম্পর্ক একদিকে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক একদিকে এই পৃথিবী থেকে আল্লাহ যেখানে আছেন আশা আজিম কত বছর রাস্তা যায় আপনারা সাত হাজার বছর রাস্তা এই দুনিয়া থেকে আসমান প্রথম আসমান পাঁচশো বছর রাস্তা একটা জান্নাতের ছাদ পাঁচশো বছর রাস্তা মোটা এর থিকনেসটা এরপর আবার পাঁচশো আর পাঁচশো সাত আসমান সাত দুগুণে চোদ্দ পাঁচে কত হয় সাত হাজার আরশে আজিম আল্লাহ রব্বুল আলমিন পর্যন্ত পৌঁছতে চাইলে আপনি এই পৃথিবীর কোন যানবাহন দিয়ে পৌঁছতে পারবেন সম্ভব বাইসাইকেল মোটরসাইকেল গাড়ি সম্ভব না মানে যেটাকে আমরা বলি কি বলি মানে পানি পথের যানবাহন হোক আর আকাশ পথের হোক আর কি মাটির কি বলে এটাকে আমরা স্থল পথের স্থল না কি বলেন যানবাহন এটাকে সড়ক পথের সড়ক পথের হোক আর জলপথের হোক আর আকাশ পথের রকেট সবচেয়ে দ্রুতগতি কোন একটা দিয়ে সম্ভব না মহান রব্বুল্লা আরামিন কাছে পৌঁছা সম্ভব কি সম্ভব কিন্তু এমন একটা শক্তিশালী আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জিনিস দিয়েছেন যার মাধ্যমে প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে পৌঁছা সম্ভব আর সেটাই হচ্ছে কি কল্ব হার্ট হার্ট এই সাতশো বছরের রাস্তা আপনি অতিক্রম করে বান্দা তার আল্লাহর কাছে পৌঁছতে পারে এই নফসে আমারা এর কাজ হল বান্দা এবং আল্লাহর মধ্যখানে কাট বিচ্ছিন্ন সৃষ্টি করা কোনোভাবে যাতে করে বান্দা আল্লাহর কাছে পৌঁছতে না পারে এই জন্য তার কাজ হলো যত অন্যায় যত অশ্লীল যত খারাপি যত বুড়াই যত নোংরা যত হারাম যত যত কিছু অন্যায় সবকিছুর দিকে ধাবিত করে নাফসে আমার এখন বর্ণনা দেওয়ার সময় নেই কারণ আমাদের সময় অনেক চলে গেছে আমি সামনে আঘাত চাচ্ছি বুঝে আসছে বন্ধুগণ আর এই হার্টের মধ্যে রুহ বা আত্মার অবস্থা হলো কি না এর বিপরীত পুরাটা এর বন্ধু হলো কে ফেরেস্তা এর কাজ হলো কি করে বান্দা প্রতি মুহূর্তে তার রবের সঙ্গে সম্পর্ক রাখতে পারে এই হার্টকে জীবিত রাখা একে সচল রাখা এর মধ্যে ইমান দেওয়া এর মধ্যে তৌহিদ দেওয়া এর মধ্যে ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা কোরআনের ভালা ভালোবাসা রাসুলের ভালোবাসা দিনের ভালোবাসা মমিন মুসলমানের ভালোবাসা এর মধ্যে একে চালু রেখে সচার মানে এর গতি ঠিক রেখে প্রতিটি মুহূর্তে যাতে করে কি করে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বজায় রাখাকে সেই হলো তাকে বলা হয় নফসি মতমা ইন্না আর একটা নাফস হলো আর একটা অবস্থা হলো এই আত্মার এর কাজ হলো কি মানুষ কোন সময় খারাপ করে ফেলবে মন্দ করবে অন্যায় করবে অন্যায় দেখবে অন্যায় শুনবে অন্যায় পথে চলবে গালি দিবে মন্দ কথা বলবে পচা কথা বলবে রাগ করবে হিংসা করবে বিদ্বেষ করবে অনেক কিছু করবে কিন্তু এই নাফস বলবে করে ফেলবে কিন্তু কারণ নাফসে আমার আর কাজ হয়ে যাবে কিন্তু এ বলবে দেখো এটা ঠিক করো নেই ওই যে ওটা দেখছো ওটা হারাম এটা বলছো এটা ঠিক না এটা খেয়েছো হারাম খেয়েছো এই কাজটা ঠিক না ওটা ঠিক না এইভাবে করো না এইভাবে করো একে বলা হয় নাফসে লাউয়ামা কি বলা হয় নাফসে লাউয়ামা তাহলে নাফসে আম্মারা এর কাজ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেওয়া নাফসে মোতমাইনার কাজ হলো কি করে বান্দা তার প্রভুর সঙ্গে দয়ামায়ের সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক মজবুত রাখতে পারে আর নাফসে লাউয়ামার কাজ হলো মধ্যখানে না এদিক না ওদিক বরং এ অবস্থায় মানুষ খারাপ কিছু করলে তাকে কি করে শোধাবের চেষ্টা করে শোধন করার চেষ্টা করে বুঝা আসছে বন্ধুগণ আমাদের এটা মানুষের এই নাফস এবং শরীরের তিনটা অবস্থা যদি এই আত্মা এবং নাফস বাইরে এবং ভিতরে উভয়টা কাজ করে বাইরে বাহ্যিক সমস্ত কাজ চোখ মুখ সব কাজ করতেছে দেমাং তেমাং সব এবং ভিতরের হার্ট কাজ করতেছে ঠিক আছে নার্ভস কাজ করতেছে তাহলে একে বলা হয় জাগ্রত অবস্থা কি অবস্থা জাগ্রত অবস্থা যদি বাইরের কাজ বন্ধ হয়ে যায় আর ভিতরের কাজ চালু থাকে একে বলা হয় ঘুম একে বলা হয় কি এই জন্য মানুষজন ঘুমিয়ে যায় ওর পাশে গভীর যদি ঘুমায় অনেক কিছু কেউ কিছু বুঝে না মানে বাইরের চোখ কান কাজ করলেও খুব কিন্তু ভিতরে তার হার ঠিক মতোই রুখ কাজ করে এটাকে বলা হয় কি ঘুম এবং ঘুমকে আল্লাহ রব্লা আলমিন ছোট মৃত্যু বলে আখ্যায়িত করেছেন আর একটা অবস্থা কি বাইরে এবং ভিতরের উভয় কাজ বন্ধ একে বলা হয় মত একে বলা হয় কি ডেথ মরণ খালাস তাহলে কয়টা অবস্থা তিনটা অবস্থা এবার আমরা সামনে এগিয়ে যাই কারণ আমি এবার আমরা যাই এই অন্তর কত প্রকার এবং কে কে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম হার্টের দুইটা অর্থ একটা বাহ্যিক একটা আত্মিক এবং আজকের আমাদের হার্ট অপারেশন আত্মিকটা এবং আত্মিকটার অবস্থা তিনটা হয় নফসে আম্মারা বিশ্ব অন্যায় খারাপের দিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন অথবা সম্পর্ক গভীর করার জন্য নাফসে মতমাইন্না অথবা মধ্যখানে নাফসে লাওয়ামা এবার আমরা চলে যাই খুব সহজে এই হাটটা কত প্রকার আপনি যে আত্মিক হার্টের কথা বলছেন যেটা লাতিফা রুহানিয়া রব্বানিয়া লাহুসহ আহাদ বি হাওয়াসিল খামসা যেটাকে পঞ্চ ইন্দ্র দ্বারা বোঝা সম্ভব নয় কিন্তু এটা কাজ করে এটাই ঠিক মতো চললে সব ঠিক এটা নষ্ট হলে সব নষ্ট এই কাল্পটা কয় প্রকার কি ব্যাপার আপনারা দেখছেন না যে কয় প্রকার তিন প্রকার একটা হলো কি আল কালবুসাহি আসালিম সুস্থ সুস্থ রোগাক্রান্ত না এর বিপরীত হল কি মৃত মরা একটা জীবিত এবং সুস্থ আর একটা হলো কি এর বিপরীত মরা তবে এই কাল মরে গেলেও কিন্তু মানুষ মরবে না খেয়াল করেন কারণ এটা কিন্তু দেখা যায় না বুঝে আসছে কথাটা আর একটা হলো কি আল কালবুল মারিব রুগ্ন অসুস্থ আজকে আমরা মৃত্যু অন্তর হার্ট এবং রোগাক্রান্ত হার্টের অপারেশন করতে চাই আপনারা সবাই খেয়াল করে দেখবেন আলোচনায় যে আমাদের হয় হার্ট মরেছে আর নহে রোগাক্রান্ত আছে বাকি যেটা সুস্থ যায় না কার কট্টক রয়েছে কাজ আমি মনে করি পৃথিবীতে প্রতিটি মানুষের এই হার্টের অপারেশন প্রয়োজন রয়েছে নারী হোক পুরুষ হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক গরিব হোক ধনী হোক বাইরে থাকেন আর ঘরে থাকেন সুখে থাকেন আর দুঃখে থাকেন খা পেটে খান আর না খান প্রত্যেকটা মানুষের এই হার্ট যদি কাজ না হয় আর যদি অপারেশন না করেন এর সুস্থ না বানান তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভিন্ন আর থাকেই যাবে আর এই অবস্থায় আপনি যদি এই বাহ্যিক হার্টের কার্যক্রম বন্ধ হয়ে মারা যান তাহলে জাহান নাম ছাড়া আর কোন উপায় নাই আখেরাতে তবে এই দুনিয়াও তো তার জাহান্নাম কোনো সন্দেহ নেই অর্থাৎ এই দুনিয়ার শান্তি সুখ ভালোবাসা এই দুনিয়ার আনন্দ ফুর্তি তার অন্তরে কখনোই থাকিবে না বুঝে আসছে না আসে নাই জি এবার তাহলে আমরা আগিয়ে যাই সুস্থ হাট কোনটি সুস্থ হাট হল হলকালবুসলিমুল্লেরি ইয়ানজু ইয়াউমাল কেয়ামা যে অন্তর কেমতের দিন আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য নাজাদ দেবে আপনাকে পার করে নেবে কি করবে পার করে নিবে আল্লাহ রব্রান বলেন কেমতের দিন আপনার ছেলে সন্তান টাকা পয়সা কোনো কাজে আসবে না সালিম ওই ব্যক্তি নাজাদ পাবে যে সুস্থ অন্তর নিয়ে নাফসে মোতমাইনার অন্তর নিয়ে হার্ট নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে যা তার যে তার হার্টের কোনো সমস্যা থাকলেও অপারেশন করে সুস্থ করে সুন্দর করে তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সেই ব্যক্তি নাজাদ পাবে বাকি আর কেউ নাজাদ পাবে না এটা হচ্ছে যেই অন্তর সর্বপ্রকার প্রবৃত্তির গোলামি থেকে এই যে নাফস ওই নাফসে আম্মারা নাফসে আম্মারার গোলামি থেকে এবং সুভাত বিভিন্ন ধরনের সংশয় থেকে এবং আল্লাহর সমস্ত আদেশ নিষেধ থেকে মুক্ত আল্লাহ যত আদেশ পালন করে যত নিষেধ ত্যাগ করে যত প্রবৃত্তের গোলামি তাকে কোরআন হাদিসের লাগাম পড়াই দিয়ে টানে ধরে রাখে কোরআন হাদিসে যেটা চলো চলো যেটা থামো থামো আল্লাহর কোন আদেশ নিষেধের কি করে না উলট পালট করে না বিপরীত করে না এই অন্তর যে এই দুনিয়াতে থাকেও আখেরাতে বসবাস করে এই দুনিয়ার জাহান্নামী দুনিয়া কি থেকেও যে জান্নাতে যার অবস্থান সে শুধু এই দুনিয়াতে এসেছে ওই আখেরাতে পাড়ি দেওয়ার মাল সামান টাকা পয়সা পাসপোর্ট ভিসা হ্যাঁ? এবং তার পাথেও শুধু সাথে নিয়ে ওই পাড়ি ওই আখেরাতে পাড়ি দেওয়ার জন্য যে সর্ব অবস্থায় কি প্রস্তুত এই জন্য আল্লাহ নবী বলেন কোন ফিদ্দুনিয়া কান্নাকা গরিব আবা আবির সাবিল আল্লাহ নবী আলিসালাম আব্দুল ইবনে ওমর সাহাবিকে বলেন রাজিয়াল এই দুনিয়ায় তুমি একজন গরিব অপরিচিত মানুষ যেন কেউ তোমাকে চিনে না অথবা আবেরু সাবিল একজন মুসাফিরের মতো রাস্তা অতিক্রম করছো তোমার গন্তব্যস্থলে পৌঁছবে সেটা কোথায় জান্নাতে তাহলে এই অন্তর যার মধ্যে ইমান দিয়ে ভরপুর তৌহিদ দিয়ে ভরপুর সন্ন্যত দিয়ে ভরপুর আল্লাহর মহাব্বত দিয়ে ভরপুর রাসুলের মহাব্বত ভরপুর কোরআনের মহাব্বত নামাজের মহাব্বত যত কল্যাণ যত মঙ্গল যত খায়ের যত বারাকা যত উন্নত যত ভালো যত শান্তি সব কিছু দিয়ে এই অন্তর ভরপুর এর অনেক আলামত রয়েছে আমি এখন এটাকে বর্ণনা করতে গেলে আপনার সময় কুলাবে না আমি চলে যাচ্ছি এর শুধু এটুকুই আমরা জানি যে অন্তর আল্লাহ রব্বুল আলমনের ভালোবাসা দিয়ে ভরপুর এখানে অন্য কোনো ভালোবাসাকে অগ্রাধিকার দিবে না এখানে কোনো প্রকার শাহওয়াত বা সুভাত বা গফলাত বা জাহালাত অজ্ঞতা থেকে মুক্ত মূর্খতা থেকে মুক্ত এই অন্তর গফলাত বিভুরে সে থাকে না অচেতন না সে জাগ্রত এই অন্তর যার মধ্যে কি রয়েছে কোনো প্রকার সন্দেহ নেই সংশয় নেই যে অন্তরের মধ্যে কোন প্রকার প্রবৃত্তির গোলামি নেই এমন অন্তর আল্লাহ রবুল্লা আলমী এরপর আমরা আসি আল কালবুল মাইনির মৃত হার্ট এটা আগের তার সম্পূর্ণ বিপরীত যেটা আল্লাহর গোলামি করে না বরং কি করে নিজের নাফসের নিজের হাওয়া প্রবৃত্তির গোলামি করে মন যা বলে তাই করে মন পূজারি মনে বলে দেখো দেখে হালাল হারাম বুঝে না মন বলে খাও খাই মন বলে বলো বলো মন বলে চলো চলো মন বলে চলো না চলো না আজান হলে চলো না আজান না হলে বাজারে গিয়ে ঘোরো মন বলে তাই করে বাজারে ভিড় করো ভিড় করে সারা জেগে থাকো ফজর আগে ঘুমাও মনের গোলামি এক কথায় এটার পরিচিত আল্লাহ তাতে খুশি হলো না হলো না রাসুল খুশি কি না তাতে তাতে নাজাত আছে কি না ভালো না মন্দ হালাল না হারাম যাই না না জায়েজ কোনো কিছু দেখার নেই মোট কথা তার মন রাজি সব রাজি মন রাজি সব রাজি তার প্রবৃত্ত তার ইমাম মানে চালক তার মানে অনুসরণীয় মন যা বলে তার অনুসরণ করে অসাহত কায়দু এবং তার প্রবৃত্ত তার মনের চাহিদা হলো তার কি পরিচালক অলজা হলো সহায়ক এবং অজ্ঞতা হলো তার চালক কি বলে ড্রাইভার অলগাফলা তোমার কাবো এবং গাফেল থাকাটাই হলো কি তার সোয়ারি মন যা চাই তাই করে মন খুশি সব খুশি আল্লাহ খুশি নানা খুশি অন্য কোনো হলো না হলো দেখার নেই মন পূজারি এই হলো আপনার কালবুল মাইয়ের যে যার অন্তর আজ আমরা দেখতে পাই মানুষ ভালো কাজে নেই মন্দ কাজে আছে মানুষ কল্যাণে নেই অকল্যাণে আছে মানুষ জান্নাতের কাজে নেই জাহান্নামের কাজে আছে মানুষ আল্লাহর কাজে নেই শয়তানের কাজে আছে যার অন্তরে শয়তান বাসা বেঁধে থাকে যার অন্তরের মধ্যে বিদাত শিরিক কুফুর অন্যায় অশ্লীল হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি ঠকবাজি যত প্রকার অকল্যাণ যত প্রকার খারাপি বুড়াই শৈতানি বাটপারি সব এই অন্তরে ভরপুর এবং যে হলো মন পূজারী মন যা কয় তাই সে করে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো ব্যাস এদের হলো এই স্লোগান এই অন্তরের যারা অধিকারী আল্লাহ থেকে যেন কি করে মাফ করেন এরপরে হলো এরপরে হলো কি আল কালবুল মারিদ এরপরে কি আল কালবুল মারিদ তাহলে প্রথম ছিল সুস্থ দ্বিতীয় হলো কি মৃত তৃতীয় হলো কি অসুস্থ এর মধ্যে ইমান আছে যাররা তৌহিদ আছে সোয়াইয়া ভালো কিছু আছে মাঝে মাঝে একটু জলে আবার নিভে যায় মাঝে মাঝে শয়তানের বিপরীত করে আবার শয়তান গালিব হয়ে যায় এই অন্তর যেখানে কি ইমান থাকে মুনাফিকও থাকে কুপুরও থাকে শিরকও থাকে আবার ওইখানে তৌহিদ একটু জায়গা দেয় এইভাবে আপ ডাউন করে একদিক থেকে আল্লাহর ডাকে মাঝে মাঝে সাড়া দেয় একটু আগে যায় আবার শয়তান ডাক দেয় তখন আবার পিছিয়ে যায় একবার জান্নাতের দিকে একটু মনটা আগায় একটু গেলে জাহান নামের দিকে দশ পা হাঁটে জান্নাতের দিকে এক পা গেলে জাহান নামের দিকে দশ পা আগায় এই আপ ডাউন করে আল্লাহর ডাক এবং শয়তানের ডাক আল্লাহর ডাকে সাড়া খুব কমে দেয় শয়তানের ডাকেই বেশি সাড়া দেয় এ হলো মৃত হাট যেটা যার মধ্যে কোনো প্রকার পাপ করলে অন্যায় করলে হারাম কাজ করলে অশ্লীল কাজ দেখ অশ্লীল দেখলে উল্টা পথে চললে উল্টা পাল্টা চললে অন্তরের মধ্যে কি হয় না ব্যথা হয় না কষ্ট পায় না বরং তার কাছে সেটা স্বাভাবিক হয়ে যায় বিড়ি সিগারেট পান করে ব্যাপার না কিন্তু একজন ভালো মানুষকে বিড়ি সিগারেট পান করতে বলেন তো কি অবস্থা হয় মদ পান করে ব্যাপার না আর একজন ভালো মানুষকে মদ পান করে দেন তো কি অবস্থা নামাজ পড়ে না কোনো সমস্যা নেই কিন্তু একজন আল্লাহর মমিন বান্দা একাত্ম নমজ যদি ছুটে যায় বা দেরি হয়ে যায় কি করে অস্থির হয়ে যায় কি হলো কেমনে হলো কেন ছুটলো কি হয়েছে আজকে বিভিন্ন সে কি হয়ে যায় অস্থির হয়ে যায় কিন্তু দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অন্যায় ফাসাদে মন করে ডুবে থাকে কিন্তু মাঝে মাঝে একটু হলেও কিন্তু তার ওই রুগ্ন অসুস্থ ওই হার্ট তা কি করে না ভালো কাজে যেতে দেয় না কেন সে দুর্বল হয়ে গেছে সে হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না সে শূন্যত বেদাতের মধ্যে পার্থক্য করতে পারে না তহিদ এবং শিখের মধ্যে শিখের কুফুরের মধ্যে পার্থক্য করতে পারে না ইমান এবং শিখের মধ্যে পার্থক্য করতে পারে না চলছে সবকিছুই তার কাছে সমান মাঝে মাঝে জানতে পারলেও সেটার কোনো গুরুত্ব দেয় না এবার আমরা এগিয়ে যাই অনেক সময় দেখা যায় রুগ্ন অন্তর যাদের হার্ট যাদের তাকে যদি চিকিৎসা দেওয়া যায় চিকিৎসা নিতে রাজি না তার হার্টের ব্যথা নিয়ে থাকতে রাজি অশান্তি নিয়ে থাকতে রাজি কিন্তু চিকিৎসা করে তার এই অশান্তি দূর করতে রাজি না তাকে যদি উপকারী ওষুধ দেন ওটা না নিয়ে অনুপকারী যেটা ক্ষতিকর সেটা সে নিজে কি করে পান করে যার ফলে রোগ আরো বাড়তেই থাকে এবার আমরা সামনে আগাই তাহলে জানতে পারলাম হার্টের কয় প্রকার তিন প্রকার একটা হলো সুস্থ একটা হলো রুগ্ন আর একটা হলো কি এবার আমরা যাই এই রোগ এই অন্তরে কিভাবে রোগ রোগাক্রান্ত হয় কেমনি এর অন্তরটা এর রোগগুলি কি আমরা সংক্ষিপে বলি কারণ তাড়াহুড়া করতে গিয়ে আলোচনা কিন্তু অনেক আমাকে ছেড়ে দিতে হচ্ছে তারপর আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি যাতে করে একটু সামনে আগাতে পারি কারণ যদি আপনার একটু সজাগ হন তাহলে আমি একটু দ্রুত চালাতে পারবো ইনশাল্লাহ আর যদি ঘুমান বা আপনি এখন চলে যান অন্য কোথাও তাহলে কিন্তু মুশকিল অন্তরের রোগ চার প্রকার চারটা গাফেল মূর্খতা একটা রোগ অজ্ঞ জানে না ভালো মন্দ বুঝে না হাল্লা হারাম প্রাপ্ত করতে পারে না কোরআন হাজ পড়ে নেই ইসলামিক সেন্টার আসে না একটা ক্যাসেটও শুনে না কোন মানে এটা ধারে ধারে না গাফিল একই বলে জাহিল মূর্খ আল্লাহ কোনটা চাই কোনটা চাই না জানে না কোরআন হাদিস কোনটা জান্নাত কোনটা জাহান্নাম কোনটা এই অজ্ঞতা একটা এর রোগ দুই নম্বর কি গাফলা গাফলা হলো কি অচেতন এই ব্যাপারে কোনো ভূক্ষেপ নেই গুরুত্ব নেই গাফেল ঘুমিয়ে আছে এ ব্যাপারে তার কোনো টেনশন নেই দৈনিক তার দুনিয়া আসলো কিনা হ্যাঁ পয়সা আসলো কিনা বড় টেনশন কিন্তু তার কাল মরে গেল না জিন্দা হলো জাহান নামের দিকে গেল না জাহান নামের দিকে গেল এই কলবে শৈতানের বাসা না ফেরেস্তার বাসা ইমানের স্থান না কুফুরের স্থান এ নিয়ে তার কোন টেনশন নেই এই হলো গাফলা তিন নম্বর হলো কি শাহওয়াত শাহওয়াত মানে মনির পূজা আপনাদের আগে আলোচনা করেছিলাম আমি শাহওয়াতের মূল তিনটা জিনিস একটা হলো কি নারীর মহাব্বত আর একটা হলো অর্থের মহাব্বত আর একটা হলো কিসের গদির মহাব্বত কয়টা এ তিনটা পড়ো বাকিগুলি ছোট ছোট গদি যে কোনো কলা কৌশলে পেতেই হবে নারী যে কোনো ভাবে নারী পাইতে হবে অর্থ যে কোনো ভাবে হাসিল হইতে হবে এই তিনটা হলো শাহওয়াতের মূল চাবি যার দ্বারা শৈতান মানুষ কি করে স্বীকার করে আর একটা কি সুভাত সুভাত মানে সংশয় সন্দেহ এক একজন তো এক এক করে তাহলে আমরা করুম কি কেউ তো বলছে পীর সাহেব পার করে দিবে কেউ বলছে করবে না আজ আচ্ছা, থাক তাহলে আজ আচ্ছা, তাহলে এইটা তাহলে এমন কেন তাহলে ওটা কেন কেমন তাহলে ওই কেন তাহলে এই কেন বিভিন্ন সংশয় সন্দেহর পিছনে দৌড়ায় শয়তান তাকে দৌড়িয়ে নিয়ে বেড়ায় স্থির হতে দেয় না নাফসে আম্মারের মধ্যে রাখে মতমাইনার মধ্যে তাকে যেতে দেয় না তাহলে এই চারটা হলো মূল রোগ বুঝতে পারছি আমরা এছাড়া এই রোগগুলি সৃষ্টি হয় কিসের মাধ্যমে এর চারটা জিনিস রয়েছে আমরা আলোচনা করব তাহলে আমরা বুঝতে পারলাম যে যত ফিতনা যত পাপ যত অন্যায় যত অশ্লীল যত নোংরা যত খারাপি যত শৈতানি বাটপারি হানাহানি যত নিষিদ্ধ যত খারাপ প্রত্যেকটা একটা করে অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হওয়ার কারণ আল্লাহ নবী আলাইসালাম বলেন মানুষের অন্তরের মধ্যে ফেতনা পাপ অন্যায়গুলিকে কি করা হয় পেশ করা হয় একটা একটা করে যেভাবে পাটি দেখেন না আপনারা খেজুরের পাটি বানায় দেখেছেন সব কিভাবে একটা একটা করে কি করে এইভাবে একটা করে আসে যেটা মানে ভালো কালব আবিয়াস পরিষ্কার জিন্দা কলবি সালিম সুস্থ এ কি করে এগুলিকে প্রত্যাখ্যান করে লা লা লা লা আর যেটা রুগ্ন বা মরা ও বলে তাল ও বলে তাল ও বলে তাল একটা করে গ্রহণ করতে থাকে গ্রহণ করতে করতে কি করে ওইটা কালো অন্ধকার হয়ে যায় এটা আমরা এই কালো কি দেখতে পাই ইজাতুল কোরআনুল করিম সৌদি আরবের হার্ট অপারেশন করেন ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল রিয়াদের কি ডাক্তার নাম মনে নাই কি যেন জাহারানি আল্লাহ নবী বলেছেন হার্ট কালো হয়ে যায় পাপ করলে অন্যায় করলে যেটা মরে যায় বা যেটা রোগ রোগাক্রান্ত এটা কি দেখতে পান বা বুঝতে পারেন তো উনি উত্তর না দিয়ে এড়িয়ে চলেছে এর মানে এটা হয়তো দেখা মানুষের জন্য সম্ভব না কারণ আগে বলছি এটা আত্মিক হার্ট এটা কিন্তু বাহ্যিক আপনাদের এই রক্তের বা গোস্তের হার্ট নয় তবে এটা আমরা নিজেরা ফিল করতে পারি যে দুঃখ পায় আনন্দ পায় কষ্ট পায় ভালো পায় আপ হয় ডাউন হয় এখন অজ শুনতেছি মনে করছি আর তো অন্যায় করবো না কিছুদিন পরে চলি তাহলে আপ ডাউন হয় না হয় না কিন্তু এটা আমরা দেখি না অবশ্যই হার্ট রয়েছে তাহলে এরপরে কি হয় ওই সমস্ত পাপ অন্যায় ভরে এরপরে ভালোটা তার কাছে মন্দ হয় মন্দটা ভালো হয় এখন কি বলেন তাই হয়েছে আমাদের অবস্থা মসজিদে আমরা যেতে রাজি না আমরা অন্য জায়গায় কোন কোম্পানি থেকে যদি আমরা আলোচনা করি ওয়াজমা আপিল বা আলোচনা তো দেখা যায় আমাদের আলোচনায় পাঁচজন দশজন টিভি ক্যামেরা রুমে কয়জন লে এসি স্বভাব এস মুশকিলা ওয়ের মুশকিলা মুশকিলা হলো ফিল হার্ট এই হার্টের মধ্যে সমস্যা এটা নন না নষ্ট কারণ এর কাছে ভালোটা মন্দ ওই কোরআনের তালিম হুই ফিল্ম আহ মজা কোন জিনিস এই পার্থক্যটা করে দিয়েছে তাকে কারণ তার হাট নষ্ট হয়ে গেছে রোগাক্রান্ত হয়ে গেছে যার ফলে সেটা কাজ করছে না বন্ধুগণ তাহলে যে হাটটা রোগাক্রান্ত হয়ে যায় তার কাছে ভালো মন্দির কোনো পার্থক্য থাকে না যে হাটটা নষ্ট হয়ে যায় তার মধ্যে প্রবৃত্তির গোলামি ছাড়া আল্লাহর গোলামি থাকে না দুইটা কথাই বুঝেন তাহলে যে ভালো মন্দ সব ভালোটাও ভালো মন্দটাও ভালো এই একটা পরিচয় দুই নম্বরে কি নিজেকে জিজ্ঞেস করেন আপনার কাছে কি ভালোটাও ভালো লাগে মন্দটাও ভালো লাগে অনেক সময় মন্দটাই ভালো ভালোটাই মন্দটাই ভালো ভালোটা মন্দ এরকম বহু মানুষের ইমানি অবস্থা হার্টের অবস্থা সুন্দরটা বিদাত বিদাতটা সুন্দর কি বলেন আপনারা ঠিক না ঠিক না বেটি আমি বাসা তৈরি করে বাসায় উঠলাম মিলাদ মাহফিল করি নাই এলাকার লোকজন সবাই কয়ে নাকি শুনছি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে হ্যাঁ একটা মিলাদ মাহফিল করলো না মানে ওদের কাছে মিলাদ মাহফিলটা সুন্দর ঠিক না না করাটাই হলো বিধাত বিরাট জঘন্য কাজ করে ফেললাম আমি বুঝছেন না বুঝেন তাহলে শুধু মন্দটা মন্দ ভালো মন্দ পার্থক্য না পড়তে পারে না এমন কথা না বরং মন্দটাই ভালো ভালোটাই মন্দ আর দুই নম্বরে কি তার কাছে হার্ট টাস পরিষ্কার কোনো তার কাজ করে না ভালো মন্দর বিবেচনা করতে পারে না বরং উল্টাটা করে দুই নম্বরে কি তার হার্টের মধ্যে শয়তানের বাসা এবং প্রবৃত্তির গোলামি ছাড়া আর কিছুই করে না শয়তান পদভ্রষ্ট হল প্রবৃত্তির গোলামি ছাড়া অন্য কিছু আল্লাহ বললো সেজদা করো করবো না করলো না ঠিক না কি ছিল তার মন পূজা ঠিক না আদম আলাইসালাম জান্নার থেকে বের হলেন ফল খেয়ে কি ওই প্রবৃত্তির গোলাম মন বলছে না রে খায় নাও তাহলে শয়তান বলছে চিরস্থায়ী হয়ে যাবা ঠিক না বেটি আজ সামদ কারণ ফেরাউন যত কিছু যত বড় বড় জাতি আর ব্যক্তি সবগুলির নু আলাইসালামের কম আদের কম সমুদের কম ফেরাউন কারণ যত কিছু সবকিছুর পথভ্রষ্টর কারণ কি মন পূজা ভালো মন্দ পার্থক্য না করা নবী সুগুন কি জন্য এসেছিলেন ভালো আর মন্দের পার্থক্য করার জন্য কিন্তু এরা নিতে রাজি না এক দুই নম্বরে মনজা কয় তাই তাহলে এই দুইটা কারণে সবাই তারা পদভস্ত হয়েছে না হয় নাই নাম এ থেকে জেট পর্যন্ত আদম সবাই একই কারণ যারা ভালো মন্দের পার্থক্য জ্ঞান হারাবে আর মনের পূজা করবে তার কি অবস্থা হবে তারই অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে বন্ধুগণ আমরা এবার আরো আগে যাই অনেকগুলি তাহলে প্রত্যেকটা পাপ প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা জুলুম প্রত্যেকটা অশ্লীলতা প্রত্যেকটা নোংরা প্রত্যেকটা খারাপি প্রত্যেকটা শয়তানি যত কিছু অন্যায় প্রত্যেকটা পাপ মানুষের অন্তরের রোগ বাড়িয়ে দেয় সৃষ্টি করে এরপর আল্লাহ নবী বলেন হয় এমন কাল যদি একটা বদনা ছিলেন আপনারা লোটা বাটি ছিলেন না লোটা বাটি বদনা এই বদনাটা যদি উল্টা করে ধরেন আর পানি যদি সারাদিন ঢুকান থাকবে থাকবে আল্লাহ নবী বলেন কাল কুজ মুজাকিয়া হ্যাঁ। বর্তন একটা মানে কুজ বলা হয় আপনার বালতি কি বলে আপনার বাটিকে কি বলি আমরা বদনাকে বদনাটা যদি উল্টা হয়ে যায় এবং কালো অন্ধকার এখানে কিছুই ঢুকে না অনেক মানুষ আছে ভালো কিছু ঢুকতে রাজি না সেখানে আনাল্লাহ আল্লাহ ভালো সঙ্গে সম্পর্কই না তাহলে প্রত্যেকটা পাপ অন্তরকে রোগাক্রান্ত থেকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয় যদি কম থাকে তাহলে রোগাক্রান্ত আর যদি সংখ্যা বেশি হয়ে যায় তাহলে এটা ঘাত ঘাত হতে কারণ প্রত্যেকটা পাপ অন্তর কি করে ক্ষত বিক্ষত করে দংশন করে এখানের মধ্যে কালো অন্ধকার ছেয়ে ফেলে এখানে সবকিছু হতে হতে এক পর্যায়ে অন্তরটা কি হয়ে যায় মরে শেষ হয়ে যায় আমরা এখানে আজকে আপনাদের কাছে চারটা পাপের কথা বলবো যে চারটা পাপ মানুষের অন্তরকে কি করে রোগাক্রান্ত এবং মেরে ফেলে নাম্বার ওয়ান অপ্রয়োজনীয় কথা হ্যাঁ আজকে কে কয়টা কথা বলেছেন হিসাব রেখেছেন পেরে গেছেন হ্যাঁ হাত উঠাবেন কয়টা কথা বলেছেন হিসাব আছে কয়টা কথা আল্লাহ খুশি আর কয়টাই খুশি না হিসাব করেছেন কোনটা আপনার পক্ষে কোনটা বিপক্ষে কোনটা করা যায় কোনটা করা যায় না কোনটা জান্নাতে নিয়ে যায় কোনটা জাহান্নামে নিয়ে যায় কোনটাতে আল্লাহ খুশি হয় কোনটাতে শয়তান খুশি হয় কোনটা হাদিস করণে আছে কোনটা হাদিস করণে নাই কয়জন এইটা আমরা চিন্তা করে বলেছি কথা এই যে অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা যখন মানুষ বলে তখন কি হয়ে যায় তার অন্তরের মধ্যে এইগুলি সব পাপ কি হয়ে যায় এটা রোগাক্রান্ত হয় এর মধ্যে তখন অন্তরটা মরা অন্তর হয়ে যায় অন্তর নরমের জায়গায় শক্ত হয়ে যায় ইমানের জায়গায় কুফুর হয়ে যায় তহিদের জায়গায় শির্ক হয়ে যায় সুন্নতের জায়গায় বিদাত হয়ে যায় আল্লাহ রসুলের মহব্বতের জায়গায় দুনিয়ার বউ বেটি বাচ্চা কাচ্চা দুনিয়ার সবকিছু গাড়ি বাড়ি নারীর মহব্বতে মস্ত পাগল হয়ে ছুটে বুঝছেন না বোঝেন নাই তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম বললেন ওহাল নাসু আলফামু মানুষের দুইটি মুখ একটা হল জহব্বা আর একটা হল লজ্জার স্থান সবচেয়ে মানুষকে বেশি জাহান নামের দিকে নিয়ে যায় ওকবাবিন আমের বলে নিয়ে আসলো মান্না যা তাহলে আমরা বাঁচবো কিভাবে আমসেক আলাই এই জেহব্বাটাকে টানে ধরো আউবাকার রাজেল তোমার জেহব্বা টেনে ধরে মারত আউবাকার রাজেল বলে ইয়া এই জেহব্বারে ধরে এইভাবে শাস্তি দিচ্ছেন কি হয়েছে আপনার এই বেটাই তো আমাদের সব উল্টা পাল্টা কাজে নিয়ে যায় এই উল্টা বলে বইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় উল্টা বলে রাসুলের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় উল্টা বলে আল্লাহর সঙ্গে নষ্ট হয় এই জব্বা বিপদ করে চুগলখুলি করে অন্যায় করে এই জব্বা আমার সব উল্টো পাল্টো করে দেয় আমার জীবনটাকে অশান্তি করে ফেলেছে এই জন্য এই ব্যাটারে শাস্তি করতেছি শাস্তি দিচ্ছি সুহান আল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি তার জব্বার এবং স্থানের জিম্মাদারি নিবে এই দুইটাকে হালাল ছাড়া হারামে ব্যবহার করবে না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম সুবহান কে আছি আমরা আসলে এই অদা পূরণ করতে চাই তাহলে এই যে জিহব্বার এবং লজ্জাস্তানের তাহলে এই জিহব্বাকে আল্লাহ বলেন মনখানা ইউমিল্লা বিল্লাহ ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা বোখারি মুসলিম হাদিস যে ভালো জানে বলো আর না হলে চুপ থাকো ভালো যদি জানো বলো আর না চুপ থাকো ব্যাস এর দ্বিতীয় কোনো উপায় নেই বন্ধুগণ আব্দুল মাসুদ রাজু বলেন সবচেয়ে যে জিনিসটার বেশি জীবন জীবন কি বলে জীবন যাবন কারাদণ্ড না কি বলে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড যার দেওয়া দরকার এই জন্য তিনি বলতেন ইয়ালিসান কুল্লিল কুল খাইরা ওই আমার জব্বা ভালো কথা বলো তার নাম তাহলে তুমি গনিমত পাবে লাভবান হবে ওয়াসকুত আলা আনসারিন খারাপ থেকে চুপ থাকো তাসলাম তাহলে নিরাপদে থাকবে মিন কাবুল আংতান্দাম কেমতের দিন অপমান হওয়ার আগে এটাকে বন্ধ রাখো তাহলে ঠিক থাকবে আব্দুল আব্বাস বলেন লাইসা আলা শাইগিন মিন জাসাদিন আসাদ্দ আও গাইদান মিনহু আলা লিসানিন ইল্লা আও আমলা বিহি খাইরান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন কিয়ামতের দিন মানুষ সবচেয়ে যার সঙ্গে বেশি বিরোধিতা করবে যাকে সবচেয়ে বড় দুশ্মন জানবে সেটা কে যখন দেখবে যে জবানের কারণে জাহান নামে যেতে হচ্ছে এর সবচেয়ে বড় দুশ্মনী করবে কেমতের মাঠে হাসান বাসির বলেন মান মা আকালা দিনাহু মাল্লাম ইয়াহফাজ লিসানা যে তার জেহব্বাকে কন্ট্রোল করতে পারে না সে তার দিনকে বুঝার তার দ্বারা কোনোভাবে সম্ভব না তাহলে এই জেহব্বা দিয়ে গিবোধ করা চুগলখুরি করা বাজে কথা বলা ফাঁসি কথা বলা ঝগড়া করা ফাসাদ করা গান বলা হ্যাঁ মিথ্যা কথা বলা ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি যত পাপ এই সমস্ত পাপ এই জেহব্বা কারণ শরীরের হাট খেয়াল করেন আমার সঙ্গে হাড় যখন রক্ত সাপ্লাই করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যায় না যায় না তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আবার রক্ত টানে না টানে না টানে যখন অন্যায় করে ওই রক্তের সঙ্গে ওই সমস্ত খারাপই অন্তরের মধ্যে হার্টের মধ্যে এসে ঢুকে পড়ে আর এটাই তখন তার কুপ্রভাব পড়ে যেটা যতটুক অন্যায় করে অতটুক খারাপি এবং তার রোগ অন্তরে হার্টের মধ্যে কি করে তাকে রোগাক্রান্ত করে ফেলে যার ফলে ওই অসুখ যদিও একটা মেশিন যদি মনে করেন একটা মেশিন দিয়ে যদি হাড়টা মনে করেন একেবারে প্রিয় রক্তগুলি নর্মাল কিছুটা শুধু মনে করেন শুধু যাতে আসতে যেটুকু হয়তো শরীরে কাজ করতে হালকা কিছু হয়তো সমস্যা হয়েছে এটাকে টেনে পরিষ্কার করতে এই মেশিনটার শক্তি কম লাগবে না বেশি লাগবে কম লাগবে কম লাগবে কিন্তু যখন সমস্ত রক্তগুলি পচা সড়া অন্যায় হারাম মানে এটাকে মানে এটা কিন্তু দেখা যাবে না কিন্তু সবাই অন্যায় করেছে চোখ করেছে হাত করেছে পা করেছে পেট করেছে সব মাথা করেছে সমস্ত এই অন্যায় মিশ্রিত এই যে কালো অন্ধকার রক্তকে যখন এই হাড়টা শোধন করবে তখন তার ক্ষয় বেশি হবে না হবে না দুর্বল হবে না হবে না এতে রোগাক্রান্ত হবে না হবে না না একটা মেশিন যদি একটা মেশিন যদি মনে করেন রিফাইনিং করে ঠিক আছে যদি মিষ্টি পানি রিফাইনিং করে ওটাকে আর একটু ভালো করা হয় ওই মেশিনটার বয়স কদিন হবে আর একেবারে লোনা পানি কি রিফাইনিং করেন ওই মেশিনটা কদিন পরে দেখবেন লোনা লেগে নষ্ট হয়েছে না হয় নাই না এইভাবে মানুষের হাড় এই জন্য এর সম্পর্ক যেহেতু সবার সঙ্গে সবার অন্যায়গুলি ওইখানে সমস্যা করে সবার ভালোগুলি ওইখানে কি করে ভালো কি করে একটা রেখাপাত করে বুঝেন চিন্তা করে ভালো করে তাহলে এই অন্তরটা কি হয় এই সমস্ত অন্যায়ের কারণে এখানে রোগাক্রান্ত হয়ে যায় সেটা হলো তাহলে কি অপ্রয়োজনীয় কথাবার্তা তাহলে জেহব্বাকে আজ থেকে যদি আমরা ভালো করে একে ভালো করে বাঁধতে পারি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কথা না বলি তাহলে হার্ট পরিষ্কার হবে ইনশাআল্লাহ এরপর হলো কি অপ্রয়োজনীয় দেখা হারাম দৃষ্টি আজ তো মাসা আল্লাহ আল্লাহ নবী বলেন আল আইনান তাজগিয়ান দুই চোখ জেনা করে দুই চোখ জেনা করে আজ কয়জন মানুষ চোখের জেনা থেকে আমরা হেফাজতে আছি কয়জন মানুষ যারা ফিল্মের জগৎ থেকে হেফাজতে রয়েছি যাদের চোখ হারাম দেখছে না বাজারে গিয়ে কোনো হারাম মহিলার দিকে যার দিকে দৃষ্টি হারাম দেখছে না আজ এই চোখের এবং যারা কলবের অন্তরের যারা রুহানি অন্তরের যারা ডাক্তার তারা বলেন এই চোখের সঙ্গে এটা একটা সম্পর্ক আছে আমরা তো বাজিক দেখি যেহেতু রক্ত আপ ডাউন আছে কিন্তু আত্মিক একটা সম্পর্ক আছে চোখে দেখলেই ওইখানে গিয়ে কি করে এই জন্য আপনি চোখ দিয়ে দেখলেন এরপরে যে আপনি মনে কল্পনা জল্পনা কোথায় হয় কোথায় হয় দেখলেন তো চোখ দিয়ে মিয়া কিন্তু জল্পনা কল্পনা করতে গিয়ে সারা রাত ঘুম হয় না ঠিক না ঠিক এরপরে শরীর নষ্ট মন নষ্ট তারপর হয়তো কাট পার পরদিন ডিউটি যেতে পারলো না টাকা নষ্ট দুনিয়াও গেল আখেরাত গেল সবই গেল ঠিক না নাম কিন্তু একজন মানুষ যখন এই দৃষ্টি দিয়ে তার মাকে দেখে তার বোনকে দেখে খালাফুপুকে দেখে তার বাচ্চাকে দেখে তার স্ত্রীকে দেখে তখন কি কোনো টেনশন হয় না আনন্দ হয় ভালো হয় মজা লাগে বোর সঙ্গে যখন কথা বলেন টেলিফোনে মনটা শান্ত হয় না হয় না মার সঙ্গে কথা বলেন বাবা ঠিক আছে যত তাড়াতাড়ি পরে চলে আসো আহ বলছে কেউ কেউ যারা অবিবাহিত যারা মিসকিন এরা বলে সে আমাদের কেউ বাড়িতে যেতে বলে না কেউ আমাকে বাড়ি যেতে পারে বাবা বলে টাকা দাও মা বলে টাকা দাও ভাই বলে টাকা দাও সবাই টাকা চাই আমার কেউ চাই না বিয়ে না করেছি যে কি ভুল করেছি বউটা থাকলে তো কমপক্ষে বলতো যে না আও বাচ্চারা থাকলে তো বলতো বাবা কেন হাও না দেরি করো কে আবার কিছু কিছু বউ নাকি আছে হেরাও বলে না আর দুই বছর না তাতে আস যাবে না এমন নাকি বউ আছে যাই না এরা বউ না টবু যায় না যে কথা বলছিলাম যে আপনার চোখের দৃষ্টিকে হারাম কিছুর ওপরে এই দৃষ্টিপাত করা সেটা যেই জিনিস হোক না কেন কারণ এখানে যখন মানুষ দেখে তখন তার অন্তর নষ্ট হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় ইবলিশ খেয়াল করেন যখনই মানুষ হারামের দিকে দেখে তখন শয়তান ওইখানে চলে আসে এবং তার চোখ দিয়ে ভিতরে শয়তান মানুষের রগে রগে চলে না চলে না চোখ দিয়ে যখন হারাম দেখেন শয়তান ওইখান থেকে যখন রক্তবার টান মারে কাল অন্তর হাট ওইখানে গিয়ে কি করে বাসা বাঁধে আপনার হাটটা কি করে দেয় বিপর্যয় করে দেয় নষ্ট করে দেয় ফসাদ করে যায় একে টেনশনে ফেলে দেয় অন্যায় অশ্লীল দিকে কি করে নিয়ে যায় এজন্যে যখন মানুষ অন্যায় দেখে খারাপ দেখে নোংরা দেখে হারাম দেখে তখন তার অন্তর কি হয়ে যায় আল্লাহর মহব্বত থেকে ভুলে যায় কোরআন হাদিসের দিনের মহব্বত থেকে ভুলে যায় অন্যায়ের দিকে চিন্তা করে এই জন্য বলা হয় নাজরা প্রথমে বেলে দেখলো একবার এরপরে বেলে কি কথা এরপরে কি সাক্ষাৎ এরপরে হ্যাঁ, হ্যাঁ। কি করে পোলা পান এই যে ভালোবাসা হয় এই যে অন্যায় পথ বেছে নাই এই যে খারাপ পথ বেছে নাই এই যে অনেকের বিবাহিত বউ বেড়ে গেছে গা যায় না যায় না মনে অনেকেই অনেকে টেলিফোন করে অনেকে জিজ্ঞেস করে সে এখন কি করুন কি হবে এটা ওটা অনেক কথা অনেক মেয়ে ছেলে এই যে উধাও হয়ে যায় কোনদিনও উধাও হয় প্রথমে দেখা এরপরে এরপরে কি কথা এরপরে সাক্ষাৎ এরপরে উধাও বাবা মা আত্মীয় স্বজন গ্রামবাসী সবার মুখে কালি দিয়ে চলে যায় একটি মেয়ে একটা ছেলের হাত ধরে কেমনে এই দৃষ্টি হারাম দৃষ্টি দিয়ে এই জন্য বন্ধুগণ আল্লাহ বলেন ওলা তুতি মানা ফলনা কালবাহন দিক্রিনা এই জন্যে যার দৃষ্টি অন্যায়ের দিকে পড়বে তার অন্তর কি হবে রোগাক্রান্ত হয়ে যাবে আমরা সামনে আগে যাই এটা বেশি বললে অনেক সময় দরকার সংক্ষেপে শুনি তিন নম্বরে তাহলে এক নম্বরে ছিল কি অপ্রয়োজনীয় কথা দুই নম্বরে বা হারাম কথা অন্যায় কথা মুখ জিহব্বার হারাম ব্যবহার দুই নম্বরে কি চোখের হারাম অন্যায় ব্যবহার তিন নম্বর হলো কি অপ্রয়োজনীয় খাদ্য খাওয়া আল্লাহ নবী আলাইসালাম বলেন বাতনিহি সবচেয়ে জঘন্য যেই বর্তনটাকে পূরণ করা হয় পরিপূর্ণ করা হয় সেটা হলো মানুষের পেট কারণ যখন পেটে বেশি ভরপুর করবেন তখন রক্ত বেশি তাজা হবে এটা চলবে বেশি শয়তান চলবে বেশি যত অন্যায় তত অন্যায় বেশি চলবে এই জন্যে রোজা রোজার ফায়দার মধ্যে বলা হয় রোজা রাখলে কি হয় রক্ত চলে যখন খায় কম মানুষ দুর্বল থাকে রক্ত দ্রুত চলে না আসতে চলে তখন শয়তান আসতে চলে তখন মানুষও পাপের কাজে আগায় কম বাগাইলেও আসতে আগায় কিন্তু যখন ভালো ভালো খাওয়া কর্মা পোলাও গোস্ত মাছ গোস্ত ডিম এটা ওটা ভালো ছাড়া খাওয়া চা চলবেই না এই কি পাকাইছো কি হয়েছে এগুলি খাই নাকি না খালি মজার মজার খাওয়া খাইবে তখন রক্ত হবে আর রক্ত বেশি চলবে শয়তান বেশি চলবে কারণ হাদিসা আছে শয়তান রক্তে রক্তে কি চলে তখন কি করবে তখন সে অন্যায়ের দিকে হারামের দিকে খারাপের দিকে তখন অগ্রসর হবে এই জন্য আল্লাহ বলেন যদি একেবারে প্রয়োজন হয় তাহলে তিনটা ভাগ করো একটা খাদ্য দিয়ে পেটের অংশ একটা পানি দিয়ে আর একটা আত্মাকে জিন্দা রাখার জন্যে কাল্পটাকে হার্টটাকে চালু রাখার জন্য আল্লাহর কাজ করার জন্য ভালো দিকে আহ্বান করার জন্য এটাকে একেবারে ফুল করে দিলে যদি ফুল করে দেন পেটটা তাহলে তো আত্মার কাজ মানে হার্টের আর কাজের স্থানই থাকলো না তাহলে অবস্থা খারাপ হবে না হবে না এই জন্যে অতিরিক্ত ভোজন যেমন এখন মানুষ কিন্তু না খায় মরে না এখন কিন্তু খায় যারা হেরাই মরে আগে কি বলেন আপনারা এবং ডাক্তার সায়েন্স এটাই প্রমাণ করে যারা মানে ভুড়ি ভোজন করে বেশি খায় এদের ব্লাড প্রেশার এদের সুগার এদের এটা এদের ওটা অমুক তমুক যত রোগ আজ বেশি খেয়ে আর মজার মজার যারা যত খায় এদের রোগ তত বেশি শারীরিক রোগ যেমন হয় অন্তরের রোগও তেমনই হয়ে এরা খারাপের দিকে এগিয়ে যায় সংক্ষিপ আমরা বুঝি বেশি খাইলে পেট ভারী হবে তাহলে এই দেখা যায় বেশি খাইলে মানুষ কি করে ঘুমিয়ে পড়ে ঘুম বেশি হয় ফজর নামাজ নষ্ট হয় বেশি খাইলে অলসতা লাগে যেতে ভালো লাগে না কোনো ভালো কাজে অনেকে আছে ভালো কোনো জায়গায় যেতে গেলে খাওয়া পেটটা ভরা আর নড়তে পারে না যাইবে আর কই যা একটু শুয়ে পড়ে বন্ধুগণ এই বেশি খাওয়াতে তাহলে যে আল্লাহর ইবাদত থেকে পিছনে থাকে এই জন্য আল্লাহ নবী আলাইসালাম খেয়াল করেন আল্লাহ নবী আলাইসালাম এশার নামাজের আগে ঘুম পাড়া পছন্দ করতেন না কারণ ঘুমিয়ে গেলে এশার নামাজ ছুটে যাবে আর এশার নামাজের পরে গল্প গুজব করা পছন্দ করতেন না কারণ গল্প করলে ফজর নামাজ বাদ যাবে এই জন্যে যারা রাত্রি জাগে যারা রাত্রে তাহাজুদ নামাজ পড়ে যারা আল্লাহর সঙ্গে একটা সময় তাদের হার্টকে জিন্দা করার জন্য ওই যে সাত হাজার বছরের রাস্তা অতিক্রম করার জন্য ওই হার্টকে চালু রাখার জন্য কি করেন কম খায় শুকনা খায় আ যাতে করে পেট ভারী না হয় অল্প ঘুমের পরে রাত্রে শেষ রাত্রে ওঠে আল্লাহর সঙ্গে এক গভীর সম্পর্ক করতে পারে আল্লাহর কাছে তার যত চাওয়া পাওয়া যখন আল্লাহ রব্বুল আলমিন আর শাজিম থেকে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকে কার কি প্রয়োজন আছে কার কি চাওয়া পাওয়া আছে কে অসুস্থ কে বিধবা স্বামী চাও কার স্বামী নাই কার চাকরি নাই কার টাকা নাই কার কি সমস্যা কার অসুখ কার বিসুখ কার বাচ্চা নাই কার কি প্রয়োজন আল্লাহ ডেকে ডেকে বান্দাকে বলে চাও আমি তোমাকে দিব তখন উঠে আল্লাহর সঙ্গে সে কি করে গভীর সম্পর্ক জোড়ায় তাহলে বন্ধুগণ বেশি খেলে আপনার কি হবে অন্তর মরে যাবে আল্লাহর নবী আলিসালাম আল্লাহ নবী আলিসালাম সম্পর্কে বা আল্লাহ নবীর পরিবার সম্পর্কে মা আয়সাল্লাহ বলেন যে মা সাবে আল মোহাম্মদ মুন্দু আন কাদিম আল মিন খুবদ বুররিন হাত্তা কুবিল বুখারী মুসলিম হাদিস আল্লাহর নবীর স্ত্রী আল্লাহর নবীর সহধর্মিনী আল্লাহর নবীর সবচেয়ে যিনি তাকে ভালোবাসতেন মা এসা সিদ্দিকা বলেন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে তার পরিবারের কেউ তিন দিন একাধারে পেট ভরে গমের অথবা জবের রুটি খেয়ে পেট ভরে নাই আল্লাহ নবী আলিসালাম রুটি আর গোস্ত একসঙ্গে খাওয়া ভালোবাসতেন রুটির টুকরা হলে গোস্তের টুকরা হতো না গোস্তের টুকরা দুটা হলে কি হতো না রুটির টুকরা হতো না আল্লাহর নবী আয়েশা রাজ বলেন মাসের পর মাস চলে যেত চাঁদ উঠত ডুবে যেত আবার উঠত ডুবে যেত মাসের পর মাস যেত কিন্তু আল্লাহ নবী আলিসালামের নয় যদি স্ত্রীর ঘরে কাউরি ঘরে এই দুই তিন মাসের মধ্যে একদিনও আগুন জ্বলত না চুলায় সুহান আল্লাহ সুহান আল্লাহ জিজ্ঞেস করা হলো কি খেয়ে বাঁচতেন দুইটা কালো জিনিস বলে কি বলে খেজুর আর পানি খেজুর আর পানি আমরা এখন পেট নিয়ে খালি পাকের মানে মহড়াটা দেখলে পাগল হয়ে যাবেন আর মশলা মাঝে মাঝে ছাদের মধ্যে হাঁটলে বা বাইরে একটু নামলে চলা যায় না খালি মশলা আর কত কিনে খেতে চাই আর সৌদি আরবে তো কি চান খালি দাও পাকাও খাও মজা করে এইভাবে আমরা হাটকে মেরে একে ডেট করে একে রোগাক্রান্ত করে আমরা শেষ করে ফেলতেছি ইব্রাহিম এজন্যে এজন্যে বন ইসরায়েলদের একটা যুবক গ্রুপ এরা আল্লাহর ইবাদত করত। এরা যখন খেতে বসত তখন একজন দাঁড়িয়ে বলতো বেশি খেয়েও না বেশি খাইলে বেশি পান করতে হবে বেশি পান করলে বেশি খাইলে ঘুমাতে হবে বেশি আর বেশি ঘুমালে ক্ষতিগ্রস্ত হবে কাজে কম করে খাও কম করে খাও ইব্রাহিম বিন আধাম বলেন যে ব্যক্তি তার পেটকে কন্ট্রোল করতে পারল না সে তার দিনকে কখনোই কন্ট্রোল করতে পারবে না আজকে দেখেন আমার দেশের এক শ্রেণী হুজুররা পেট এবং পকেটের জন্য কি না করে না কোন হারাম তাকে হালাল বানায় না কোন বেদাতটা ছেড়েছে তাকে সুন্নত নাক বললে সব বেদাতকে সুন্নত বলে চালাই গেছে এমনকি শিরকের ব্যবসা করতেছে তাহিদের নামে বেদাতের ব্যবসা করছে সুন্নতের নাম দিয়ে চিন্তা করে দেখেন তাহলে পেট এবং পকেট মানুষকে কোথায় নিয়ে যায় অনেক জাহান নামের দিকে নিয়ে যায় আর যে ব্যক্তি তার ক্ষুধার রাজা হয়ে যায় সে তার সমস্ত উন্নত চরিত্রের রাজা হয়ে যায় অতএব অতএব আল্লাহর যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তির কাছ থেকে পাপ দূরে আর পেট ভরা ব্যক্তির নিকটে অনেক নিকটে পাপ যখন পেট ভরে থাকে পাপ তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখে পেট যখন খালি তখন তো যদি পেট খালি থাকে তো মানুষের বাড়ি খাটতে যাবে কাজ কাম করবে দুনিয়া নিয়ে এত কিছু হারাম দিয়ে ব্যস্ত থাকবে না আর পেট ভরা করবে কি সমস্যা নাই তো টাকা পয়সা আছে যা ইচ্ছা তাই করো দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো চার নম্বরে হলো কি খেয়াল করেন এক নম্বরে ছিল হারাম হারাম কথা জব্বার হারাম ব্যবহার দুই নম্বরে হারাম চোখের ব্যবহার তিন নম্বরে খাদ্য অপরিজনীয় খাদ্য এবং সেটা হারাম হতে পারে আজ তো হারাল হারামের কোন খবর নাই হারাম খেলে আল্লাহ নবী বলেন তার ইবাদতই কবুল হয় না টুটা ফাটা ইবাদত করে সেটাও কবুল হয় কিনা আল্লাহ ভালো জানে কারণ হারাম থেকে বাঁচা সুদ থেকে ঘুষ থেকে অন্যায় থেকে মিথ্যা থেকে বিভিন্ন অন্যায়ভাবে উপার্জন করে খাওয়া এবং অর্থকে অন্যায়ভাবে কি করা ব্যয় করা আজ আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে মানুষের কাছে চার নম্বরে হলো কি অপ্রিয়জনে মানুষের সঙ্গে মেলামেশা করা খেয়াল করেন এটা অত্যন্ত গুরুত্ব প্রয়োজন নাই তারপরও বন্ধু আমরা মনে করি বন্ধু বান্ধব যার যত বেশি সে তত আধুনিক আপ টু ডেট শিক্ষিত সামাজিক মানে তার অনেক বন্ধু বান্ধব আছে আজকাল তো মেয়ে মানুষের হ্যাঁ পাশ্চাত্য ইউরোপিয়ান দেশে যে মেয়ে মানুষের যত বয়ফ্রেন্ড সে তত বেশি আপাত মানে নাম্বার ওয়ানে এইভাবে যারা মেয়ে যে সমস্ত ছেলে পোলা পান বেশি গার্লফ্রেন্ড এরা বেশি আগে নজবিল্লা এমনটা না আমাদের অবস্থায় মানুষ অপ্রয়োজনে মানুষের সঙ্গে উঠা বসা মানুষ কয় প্রকার চার প্রকার যখন অপ্রয়োজনে মানুষের সঙ্গে মানুষ উঠা বসা করে তখন কি হয়ে যায় তার অন্তরের মধ্যে কি অন্তর রোগাক্রান্ত হয়ে যায় মানুষ চার প্রকার সংক্ষেপে আমরা তাড়াতাড়ি আগে যাই কারণ সময় হতে হবে না এক নম্বরে মানুষ হলো যারা ঔষধ স্বরূপ ঔষধ ঔষধ কখন খায় মানুষ প্রয়োজন হলে প্রয়োজন নাই নাই ঔষধ অসুস্থ হয়েছেন দিনে কয়বার তিনবার না দশবার খান তিনবার ঊর্ধ্বে ডাক্তাররা হয়তো চারবার দেয় সময় অ্যান্টিবায়োটিক যদি আট ঘন্টা পর হয় তাহলে চার আটে চব্বিশ হয়তো চারবার পান করতে হয় ঠিক না তাহলে দেখা যায় যে মানুষ এরা হল ঔষধের মতো এদের সঙ্গে সাক্ষাৎ কখন হবে যখন আপনার পরিয়োজন পরিয়োজন শেষ মা সালামা বুঝছেন না বুঝেন নাই এরা হলো আলিম ওলামা কোন আলিম বাংলাদেশের ব্যবসায়ী আলিম ধর্ম ব্যবসায়ী হুজুর খানকার হুজুর লা সত্যিকারে যারা কোরআন এবং সেই হাদিসের জ্ঞান রাখে মানুষকে তার অন্তরের চিকিৎসা সঠিক গাইড করতে পারে হালাল হারাম বলে দিতে পারে তাকে তার হার্টের সুন্দর অপারেশন করে দিতে পারে এমন আলেমদের যখন প্রয়োজন তার কাছে যাবেন প্রয়োজন শেষ সালাম আলাইকুম আবার প্রয়োজন হবে আবার যাবেন এইভাবে যতবার যখন প্রয়োজন যতটুক প্রয়োজন এদের কাছে যাবেন এবং চিকিৎসা নেবেন প্রয়োজন শেষ সব শেষ দুই নম্বরে হলো যারা হলো কি সরি ভুল করলাম আমি মাফ করবেন এক নম্বরে ছিল যারা খাদ্য স্বরূপ না খাদ্য স্বরূপ অর্থাৎ খাদ্য মানুষ কখন খায় তখন খিদে লাগে ঠিক না আগেরটা ভুলে যান বলছেন সবাই কে বলেন নাই উল্টা উল্টা হয়ে গেছে আর কি পরে আসতেছে অবশ্যই এটা প্রথম নাম্বারের মানুষ হলো কি গিজা খাদ্য খাদ্য কখন খায় মানুষ খাদ্য পানীয় যখন প্রয়োজন হয় যখন প্রয়োজন হবে খাবেন যতটুক প্রয়োজন অতটুক খাবেন যখন প্রয়োজন শেষ ওর সঙ্গে সম্পর্ক নেই নাকি সারাদিন খাইতেই থাকেন না সারাদিন পাক করতেই থাকেন লা এরা হল আলেম সমা যে সমস্ত আলেম রব্বানি আলিম যারা কোরআন এবং রাসুলের সেই হাদিসকে জানে নিজে আমল করে অন্যকে করার চেষ্টা করে নিজের হার্টকে পরিষ্কার রেখেছে চিকিৎসা করেছে অন্যকে চিকিৎসা করার ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন দান করে এদের প্রয়োজনে যাবেন যখন প্রয়োজন শেষ চলে যাবেন দুই নম্বর হলো কি ওষুধ স্বরূপ ওষুধ স্বরূপ কারা এই দুনিয়ার ব্যাপারে যারা পারদর্শী যারা দুনিয়ার ব্যাপারে পারদর্শী তারা আপনার একটা ঘর বানানো দরকার ইঞ্জিনিয়ার দরকার ঠিক না ঠিক বাসিন্দার কাজ যাবেন প্লান তৈরি করে আসবেন শেষ নাকি দৈনিক তার সঙ্গে বন্ধুত্ব করবেন দৈনিক যাতায়াত করবেন আড্ডা মারবেন সেখানে গিয়ে না তাই ব্যবসা করবেন ব্যবসার জন্য যারা অভিজ্ঞ পরামর্শ নেবেন শেষ আপনি কি বলে বিদেশ যাবেন তাহলে বিদেশের ব্যাপারে যারা অভিজ্ঞ জিজ্ঞেস করেন কিভাবে যাব কেমনি কি যাতে করে বাটপার যাতে করে আদম ব্যাপারের খপ্পরে না পড়ি ঠিক না বেটি আপনি মনে করেন মেয়ের বিয়ে দিবেন বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন ছেলের বিয়ে দিবেন নিজে বিয়ে করবেন কোন মেয়েকে বিয়ে করলে ভালো মেয়ে কত প্রকার কারণ মেয়েদের প্রকার আছে কিন্তু কোন মেয়েরা ভালো কোন আকৃতির কোন ঢঙ্গের কাদের এদের কি কোন কোন কোয়ালিটি হলে তাকে বিয়ে করা যাবে না হলে করা যাবে না কাকে হলে পরম শান্তি লাইফ পার্টনার নিয়ে দুনিয়া আকার শান্তি হবে যে যে কোনো কথা দুনিয়ার যে কোনো জিনিসের পরামর্শ যে যে ব্যাপারে অভিজ্ঞ তার কাছে যখন প্রয়োজন হবে এটা হলো ঔষধ ডোজ নেবেন চলে আসবেন খালাস এর অতিরিক্ত সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তিন নম্বরে হলো এরা হলো কি জীবাণু তিন নম্বর মানুষ কারা এরা জীবাণু কি জীবাণু কি দেখে ডাইকেলিয়াকে গায়ে ঢোকাবেন নাকি এর সে জীবাণু কেউ কি নিজে ঢুকাই দেবেন হ্যাঁ যক্ষা এরা জীবাণু এর মানে এদের থেকে যত দূরে থাকা যায় এরা হলো সাধারণ পাবলিক যারা না দুনিয়ার অভিজ্ঞ আর না আখেরাতের দিনের অভিজ্ঞ না আছে এদের দুনিয়ার জ্ঞান আর না আছে দিনের জ্ঞান না এর কাছে দিনের ফায়দা আর না আছে দুনিয়ার ফায়দা এরা হলো কি জীবাণু এর কাছে বসলেই একটা ব্যাকটেরিয়া ঢুকাই দিবে একটা জীবাণু ঢুকাই দিবে একটা জরসুম ঢুকাই দিবে গিবত করবে চগলঘড়ি করবে এর অন্যায় করবে হিংসা বিদ্বেষ এটা ওটা মানে কেমনে বাটপালি শৈতানি হারামি এবং হার্টকে মানে একেবারে শেষ করে দেওয়া যায় এইটা আপনার জীবাণু সরবরাহকারী এই জীবাণু সরবরাহকারী ব্যক্তিদের কাছ থেকে দৌড়ে থাকতে হবে তবে এরা কিন্তু সবাই সমান নামন রাখবেন কেউ বেশি কেউ মারাত্মক কেউ এক্সের কেউ যক্ষার কেউ মানে রোগ হিসাবে আর কি চার নম্বরে হলো চার নম্বরে হলো হয়ে গেল চার নম্বরে হলো যারা বিষ বিষ বুঝুন তো বিষ পান করলে কি হয় মানুষ সুস্থভাবে বেঁচে থাকে ঠিক না বিষ এদের সংস্পর্শে গেলে যেন আপনি বিষ পান করলেন আগের গ্রুপের চেয়ে আরো মারাত্মক এরা কারা এরা হলো যত বাতিল দল যত বাতিল ফিরকা যারা বিদাতের ব্যবসা করে যারা সিরকের ব্যবসা করে যারা খানকা খুলে তরিকা খুলে হাকিকাত খুলে মারেফাতের নামে অমুকের নামে তুমুকের নামে জাহান নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে জান্নাতের নাম দিয়ে ডাক দেয় সাবধান কারণ আজ দেখা যায় মানুষ কবরে কেন ছুটে কেন কবরে যায় মানুষ খবরের ব্যক্তি মারা গেছে ওর পরিজন আমার আমি দোয়া করলে ওর সব হবে ও আমার কি করবে কেন মানুষ খানকায় ছুটে যায় কারণ খানকায় যারা আছে সবচেয়ে বড় মূর্খ যদি সবচেয়ে বড় মূর্খ না হয় তাহলে কিভাবে সিরকের ব্যবসা করে যারা বাতেনি মারেপাত হকিকতের ব্যবসা করে এরা পৃথিবীর সবচেয়ে জঘন্য শয়তানের চেয়ে জঘন্য এর কাছে গেলে আপনার ইমান নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে তহিদ নষ্ট হবে সুন্নত নষ্ট হবে এর কাছ থেকে আপনি বিদাত ছাড়া শিরিক ছাড়া কুপুর ছাড়া যার দাম ছাড়া তবে কিন্তু এরা বলবে নাম সুন্দর সুন্দর স্লোগান আছে এদের সুন্দর সুন্দর এদের কথা আছে কিন্তু এরা এম ভাগ দিয়ে কি করবে পেপসির বোতলে মঠ ঢুকাই দিয়ে পেপসির লেভেল লাগায় আপনাকে বলে পান করো মজা খাও বুঝছেন না বুঝেন নাই এই হল অবস্থা এই সমস্ত বাতিল যত গোমরা দল যত গোমরা মানুষ যারা ধর্মের নামে মানুষকে ডেকে জাহান নামে ঢুকায় এরা হলো বিষ এদের আশেপাশে আজ মানুষ কেন খাজা বাবার দরবারে বাংলার আনাচে কানাচে আবাল বৃদ্ধ বনিতা ছুটে যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কেন কেন যায় ওখানে মানুষ কেন যায় আজ বিভিন্ন ওরস হয় কেন আজ খান জাহান আলীর দরবারে ছোটে মানুষ কেন শাহজালাল মাজারে ছোটে মানুষ কেন ওই মহিনুদ্দিন চিস্তির ইন্ডিয়া জুড়ে কেন ইরাকে কেন পৃথিবীর যত মাজার এগুলি জাহান নাম ছাড়া শৈতানের কারবার ছাড়া শিরিক ছাড়া এখানে কোনো কিছু নেই কেন মানুষ যায় এখানে এখানে গেলে মানুষ বিস্পান করে তার অন্তরটা কি করে একইবারে শেষ করে দেয় কিন্তু মনে করে হে ব্যাটার লাভ খুব বড় ও তারা যদি লাভসাব দেখেন মনে করবেন এর চেয়ে বুঝি আর বড় ইমানদার কেউ নাই দুনিয়াতে তাহলে চার প্রকার মানুষ প্রথম প্রকার খাদ্য স্বরূপ প্রয়োজনে যাবেন যারা সত্যি আলেম তাদের কাছে দুই নম্বরে ঔষধ স্বরূপ যারা দুনিয়ার অভিজ্ঞতা তাদের কাছে দুনিয়ার পরামর্শ নেবেন খেস ওখানে সে যতটুক প্রয়োজন তত তিন নম্বরে হলো এরা ব্যাকটেরিয়া নিয়ে ঘুরে জীবাণু নিয়ে ঘুরে গেলে এই জীবাণু একটা ঢুকাই দিবে আর চার নম্বরে জীবাণু না বিষ নিয়ে ঘুরে সবচেয়ে শক্তিশালী বিশ্বের নাম কি হ্যাঁ জানেন না হ্যাঁ জানি না কি সবচেয়ে ওই সবচেয়ে যেটা মানে খাওয়া না নাকে গেলেই শেষ এবার আমরা চলে যাই লাস্টে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি এবার আমরা চিকিৎসা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা চিকিৎসা আসলে সময় আজকে আমরা নষ্ট করেছি তারপর আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটু সবুর করেন চিকিৎসা হার্টের চিকিৎসা মজার ব্যাপার শোনেন বিশ বছর ধরে হার্ট অপারেশন করেন তয়েফ হার্ট অপারেশন সেন্টারে হসপিটালে তাকে তিনি বলেছেন যে বিশ বছরে এই হার্টের চিকিৎসা করতে গিয়ে অপারেশন করতে গিয়ে দেখি নাই কোনো আলেম তার হার্টের সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন আল্লাহ বলেন কোন মসজিদের ইমাম কোন খতিব কোন মুফতি কোন আলেম সৌদি আরবের বলছি বাংলাদেশের না হ্যাঁ, বাংলাদেশের খবর আছে বিশ বছরে একটা আলেম যাকে বলে সত্যিকারে আলেম মানে কোরআন হাদিস জানে এবং আমল করে মেনে চলে অন্যকে মানার চেষ্টা করে ঠিক আছে একজন আলেমকে আমি আমার এই হার্ট সেন্টারে বা অপারেশন সেন্টারে তাকে পাইনি সুফহান এর মানে বুঝেছেন বুঝছেন না বুঝেন নাই বাহ্যিক হার্ট আর যেটা অনুভব করা যায় না দুই হার্টের রোগ থেকে মুক্ত করা যারা কি করে যাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে আমরা ছুটে যাই এবার আমরা খুব সহজে যাই তাহলে যাদের অন্তর অজ্ঞতা দিয়ে মূর্খতা দিয়ে অচেতনতা দিয়ে সংশয় দিয়ে সাহওয়াত ক্ষুদিপ্রাস্তি বা প্রবৃত্তির গোলামি দিয়ে ভরপুর তাদের অন্তর কি জরাজীর্ণ অসুস্থ অথবা মাইয়ের মৃত্যু তাই আমরা খুব সহজে চাই আমরা এটার কি চাই চিকিৎসা চাই কি বলেন চিকিৎসা চান না চান না তাই চিকিৎসার এক নম্বর এবার ভালো করে খেয়াল করেন এক নম্বর হলো কি দোয়া এই হার্টকে চালান কে সৃষ্টি করেছেন কে তার কাছে দোয়া করা আল্লাহ আমার এই হাটটাকে সুন্দর সুস্থ রাখো যার মাধ্যমে তোমার সঙ্গে আমি সম্পর্ক করতে পারি দুনিয়ার সব ভালোবাসার চাইতে তোমাকে উপর রাখতে পারি এই সাত হাজার বছরের রাস্তা প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারি তোমার ভালোবাসা আমাকে যেন বিভোর করে রাখে অন্য ভালোবাসা সব যেন ম্লান হয়ে যায় স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা দুনিয়া বাজার ঘাট নারী গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সুন্দরী সব কিছুকে তোমার ভালোবাসার সামনে যেন কি ম্লান করতে পারে এই জন্য দোয়া করতে হবে আল্লাহ নবী শিখিয়েছেন কোরআনে দোয়া আল্লাহ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب সূরা আল ইমরান 8 নম্বর আয়াত আল্লাহ আমাদের অন্তর হিদায়াতের পরে বাঁকা করে দিও না সুস্থ অন্তরকে কারণ আল্লাহ যখন মানুষ দুনিয়া আসে সুস্থ অন্তর নিয়ে না রোগাক্রান্ত নিয়ে পাপ পঙ্কিলতা নিয়ে না পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে এই জন্য প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমান সবার ঘরের যত সন্তান সবাই কি মুসলমান মানে এদের অন্তর আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে এরপরে বাবা মা আত্মীয় স্বজন পরিবেশ টাকা পয়সা দুনিয়া কি করে দেয় একে কাপের খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বানাই দেয় তাহলে এক নম্বরে দোয়া করতে হবে রব্বানা দোয়া করেন রব্বানা লা তুজির কলুবানা বাদাইন হাদাইতানা এই অন্তর হৃদায়ত দেওয়ার পরে এটাকে আর বক্র করো না নষ্ট করো না মাইয়ের মরা করো না রোগাক্রান্ত করো না ওহাবিলানা মিল্লাদুমকা রাহমা তোমার পক্ষ থেকে আমাদেরকে দয়া দান করো ইন্নাকা আংতালো হা নিশ্চয় তুমি বড় দাতা আল্লাহ নবী আলাইসালাম দোয়া করতেন আল্লাহ মুসলিম শরীফ হাদিস আল্লাহ আতে আল্লাহ আমার তুমি কি করো তাকুয়া তাকুয়া মানে তোমার যত আদেশ নিষেধ মানা শক্তি দান করো একে কি করো পবিত্র করো পরিষ্কার করো পরিচ্ছন্ন করো আন্তা খাইরাম আন্তা তুমি সবচেয়ে উত্তম এই অন্তর পরিষ্কার করতে পারো এই পৃথিবীর সমস্ত ডাক্তার যদি হার্টে হাজারো বারো অপারেশন করে যে হাট আমরা অর্থ বলছি দেখা যায় না কিন্তু কাঁদে হাসি দুঃখ কষ্ট সবকিছু এটা পরিষ্কার করতে পারবে না কে পারবে আল্লাহ আল্লাহ এটাকে তুমি পরিষ্কার করো আন্তাওয়ালিহা ও মাওলাহা তুমি এর কি অভিভাবক তুমি এর দোস্ত তুমি একে কি করো পরিষ্কার করতে পারো মুসলিম শরীফ হাদিস আল্লাহ আয়সারা যেন বলেন আল্লাহ নবী এই দোয়াটা শেষদাই পড়ে পড়ে আল্লাহকে দোয়া করতেন শেষদাই শেষদাই পড়ে তাহাজুদের নামাজে আল্লাহর নবীর হাট মরা ছিল নজবিল্লা রোগাক্রান্ত ছিল তার উম্মতকে শিখে গেছেন ওই যারা রোগাক্রান্ত হয়ে যাও মরে যায় হাট আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় পবিত্র করার জন্য দোয়া করো আল্লাহ আল্লাহ নবী পড়ে দোয়া করতেন আল্লাহ নবী যখন সুরা শামসের আয়াত করতেন অনাফসি ওমা সাউহা ফা তাকুয়াহা তখন নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা বারবার পড়তে থাকতেন পড়তেই থাকতেন এরপরে কি দোয়া করতেন ইয়া মোকাল্লাবাল ইয়া মুকাল্লিবাল কলব সাব্বিত কুলুবানা আলা দিনিক হে অন্তরের পরিবর্তনকারী হাদিসে আছে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের দুইটা আঙ্গুলের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষের অন্তর বুঝছেন না বুঝেন নাই যেভাবে চান ওইভাবে এটাকে পরিবর্তন করেন কেউ দুশ্মন বলেন তাকে ওই দুশ্মনকে দোস্ত বানাই দেবে দোস্তকে দুশ্মন বানাই দেবে আজ আমাদের দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না আত্মীয় স্বজন বিভিন্ন সমস্যা অন্তরের টাকা আঁকা বাঁকা চাকা উল্টো পাল্টো আমরা মায়েরে পিটে জব্দ করে কেউ তালাক দিয়ে বউকে সোজা করতে চাই কেউ কি দোয়া করেছি মোকাল্লেবাল কল হে অন্তরের পরিবর্তনকারী আমার বইয়ের অন্তরটা আমার মহব্বত দিয়ে দাও আমার বাচ্চাটা উল্টা চলে তোমার দিনের মহব্বত দিয়ে দাও দোয়া করি আমরা তিনি তো সবকিছু করতে পারেন তাই দোয়া করতেন ইয়া মোকাল্লেবাল কুলুব সাব্বিত কুলুবান আলা দিন হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে দিনের উপরে কি দৃঢ় রাখো অন্য অন্য অন্য হাদিসে বলতেন ইয়া মুসাব্বিত আল কুলু সাব্বিত কুলুবান আলা দিন হে অন্তরকে দৃঢ়কারী অন্তরকে তোমার দিনের উপরে কি রাখো মজবুত করে দাও অন্য হাদিসে আছে আল্লাহ মুসারফ আল কুলুব হে অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরকে তোমার আনুগত্যের আমাদের শৈতানের গোলামীর নাফসকে পরিবর্তন করে তোমার গোলামি করার কি করে দাও আমাদের কি করে দাও অন্তর বানিয়ে দাও এর এক নম্বর এক নম্বরে কি আরবি দোয়া কন বাংলায় দোয়া কন হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের প্রতি তোমার আনুগত্যের প্রতি তোমার ভালোবাসা জান্নাতের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বাংলা এখন বেশ মুশকিলা হ্যাঁ? নাকি হুজুর ভাড়া করতে হবে আমাদের একটা বদ অভ্যাস আছে দুনিয়ার ব্যাপারে খুব চালাক সবার চেয়ে আগে হ্যাঁ এই জন্য বাংলাদেশ বাটপাড়িতে এক নম্বর ঠিক না বাটপাড়ি কারা করতে পারে কে জানেন বাটপাড়ি কে করতে পারে যে যত চালাক বিরাট কি চালাক বাটপাড়ি করতে পারে তাই কিন্তু দিনের ব্যাপার হলে হুজুর ভাড়া করো ভাড়াটিয়া হুজুর দশ টাকার জন্য পাঁচ টাকার জন্য এখন মুরগির রান খাওয়ার জন্য মাসাল্লাহ এমন দোয়া মায়েরা দেয় চোদ্দ গোষ্ঠীর জান্নাত পড়ে যায় মনে করে খালা কেউ পীরের কাছে যায় কেউ হুজুরের কাছে যায় কেউ মুসলিম ইমাম কেউ খতিব কেউ খানকা কেউ বাড়তি আসব নিজে রে বলেন আল্লাহ আমারে মাফ করে দাও দয়া করো মাফ করো ভালো করো বাচ্চা দাও পীর বাবার কে বলে কবরে কে বলে এই বাবা পীর রে বল আমার একটা জন্য বাচ্চা দেয় কত বড় বেকুফ এর বেটা বেকুফ চিন্তা করেছেন এর চেয়ে বড় বেকুব দুনিয়ার কেউ হতে পারে না দিনের ক্ষেত্রে সবচেয়ে বড় বেকুব দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চালাক এই হলো আমাদের দেশের অধিকাংশ মানুষের বাস্তব অবস্থা বলতে লাগে লজ্জা ধন্যবাদ বন্ধুগুলো এখানে এরপরে দুই নম্বরে দুই নম্বরে আমাদের করতে হবে কি আত্মসমালোচনা করতে হবে আমাদের ইসলামিক সেন্টার একটা বই ছাপছে আত্মসমালোচনা কিভাবে করতে হয় কেমনের উপকার কি সংক্ষেপে পড়বেন সবার কাছে অনুরোধ থাকলো এটা যদি করতে পারেন অল্লাহ এই বইটা পড়ে যদি আপনি আপনি এর শিক্ষাটা নেন তাহলে আপনাকে কখনোই আপনার হার্ট মরবে না রোগাক্রান্ত হবে না ঠিক আছে আমার আব্দুল আমার